সে কেমন রাজ্য রাজা সে কেমন রাজ্য রাজা অপরাধী পায় না সাজা কোন কারণে কার পিছনে লুকাই তারা খুনিরা খুন জড়িয়ে খুনিরা খুন জড়িয়ে আবারও খুলিয়ে দিনের বেলা সাধু সেজে ঘুরতে দেলা সে কেমন রাজ্য রাজা সে কেমন রাজ্য রাজা অপরাধী পায় না সাজা কোন কারণে কার পিছনে লুকাই তারা খুনিরা খুন জড়িয়ে খুনিরা খুন জড়িয়ে আবারও বুক খুলিয়ে দিনের থেকে এখানে এমন রাজ্য না এখানে এমন রাজ্য না যাও অপরাধ পাইল না যা কোন কারণে কাকে ধরে লোকাই তারা তুমি রাখুন শরীরে তুমি রাখুন শরীরে আমার রকম শুনিলে রাজ্য না এমন রাজ্য লাগাম বহুদিন বুকে বুকে তুমি লাগাচ্ছ পেলে বহুদিন বুকে বুকে তুমি লাগাচ্ছ পেলে বহুদিন বুকে বুকে তুমি লাগাচ্ছ পেলে তোমার কাছে তোমার ভুলে সমাজে লক্ষ্মণ বান্ধে তারা লক্ষ্মণ বান্ধে তারা যেখানে বাচ্চারি না জনতাদের রক্ত চোখে কাছে লাগার এমন রাজ্য লাগার এমন রাজ্য লাগার অপরাধী পাই না কোন কারণে তার পিছনে লোকাই তারা

ভাবছ নাকি তোমার বাবার একলা করা বেশি বাড়ি চলবে মারার বেশি বাড়ি চলবে না আর ওটাকে থাকাও যদি লাঠির বাড়ির একটা বাড়িতে চলবে না আর এটা হলে রাজ্য রাজার এটা হলে রাজ্য রাজার অপরাধে পায় না সামলা কোন কারণে তার পিছনে লড়াই দ্বারা করিবা কোন ধরিলে করিবা কোন